আবু উসাইদ রহমাতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমরা নাবি সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম তখন নাবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভেতরে প্রবেশ করলেন তখন নুমান ইবনু সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল নাবি যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো তখন সে বলল কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বলেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় সে বলল আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই তিনি বললেন তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ এরপর তিনি সাল্লাহ সাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন হে আবু উসায়দ তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও